সম্মানিত সুযোগমন্ডলী এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক সম্মানিত বক্তা জনাব ডক্টর মালানা মুসলিম উদ্দিন সাহেব আমি মোহতারামকে তার বক্তব্য পেশ করার জন্য বিনীত আহ্বান রাখছি বক্তব্যের বিষয় দিন কায়েমের সঠিক পথ ও পদ্ধতি সম্মানিত সুধীমণ্ডলী বক্তব্য রাখছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন الله يقتدي আলে হাদিস মহিলা সংস্থার সদস্যবৃন্দ সোনামণির সদস্যগণ উপস্থিত অনায়িকাম রুধিবৃন্দ ছুটি আসা সর্বস্তরের মানুষ তথা জাতি ধর্ম ভাষা বর্ণ দল মত সংগঠন সবাইকে আমাদের দুই হাজার চার সালের জাতীয় এবং আন্তর্জাতিক এই মহাসম্মেলন যা সেই ইজতেমায় আপনাদের সম্মুখে আমরা বিখ্যাত আনে অজানা এবং চিন্তাবিদদেরকে উপস্থিত করে আপনাদের দিনই এবং সাংগঠনিক খোরাক জোগানোর চেষ্টা করি নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন যে এখানে আপনাদেরকে আসার জন্য আমরা দুনিয়ার এই কোনো ওয়াদা দেইনি আপনাদেরকে আমরা বলি এই সম্মেলনে আপনারা আসেন আপনাদেরকে বেরিয়ে দেব আমরা আপনাদেরকে এই সম্মেলন যদি আপনারা অ্যাটেন্ড করেন আপনাদের ছেলেদেরকে আমরা চাকরি দিয়ে দেব আমরা আপনাদেরকে বলি যে আমাদের সাথে যদি আপনারা সমস্যরে আওয়াজ দেন তাহলে আপনাদের রসগোল্লা খাওয়াবো মিষ্টি খাওয়াবো চমচম খাওয়াবো আপনাদের দুনিয়ার যত দায়িত্ব আছে সব নিরসন করে দেব কারো আগে দেবো ব্রিজ দিয়ে দেবো আপনাদের এবং দুনিয়ার যত সুখ সুবিধায় আপনাদেরকে জড়ো হয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের সামনে দুইটা الذي يعمل من تلك يكون يا رسول الله আপনাকে দেখেন আপনার দাওয়াত গ্রহণ করেছি এখন মরণের বক্তব্য কি যাই বলেন কি পাব যাহা তোমাদের কথাতে আছে ওয়ালা তুমি জান্নাত জান্নাতে ওয়ালা রুমেন কিছু আলু Batman bukan buat এখন নিয়েছেন আচ্ছা এটা ইয়া করুন নয়টা তো আপনি ইয়া করুন বাবারও টাকা দিলাম দুটো টাকা চার হাজার বলতেছি জানুয়ারি দাদা ছাড়া কোনো মাবুদ নাই তাহলে তোমরা মুক্তি পাবে তাওহীদ দিয়ে start। তাওহীদ দিয়ে শুরু আল্লাহ একত্ব দিয়ে সেখানে শুরু أفرأيتم اللات والعزى ومناة الثالثة والأخرى ألكم الذكر وله الأنثى ولا يستوي إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان এই যে নামাজ সালাত এগুলাকে তোমরা পূজা করছে কদর করছো إلا الله رسول وضعنا وأمرنا ما نعبدهم إلا ليقربوا إلى الله زلفى أن الكلام তখন আমি ইসুফ আলাইসালাম চিনে ফেলেছেন এটা তো আমার ভাইকে একটা আমার কাছে কিভাবে রাখি চট করে একটা পেয়ালা ইস্যু হয়ে ওই কোথার মধ্যে ঢুকে দিয়ে রেখেছি রাষ্ট্রের সরকারের আইন হলো চুরির মাল যার কাছে পাওয়া যাবে তাকে আটক করে রাখা যাবে ইসু আলাইসালাম চিন্তা করেন যে পেয়ালা মধ্যে ওর মধ্যে পাওয়া যায় রাষ্ট্র আটক করে রাখবে আমি এখন হঠাৎ করে ঘটনা হয়ে গেল লাভকে রসুয়া মানে রাজা হিমালয় সে কাছা কিংবা স্বর্ণের এই ভাই ইন্দাকুল্লা সারে এই তোমরা এখানে কমেন্ট করে এসেছ বীর ভেতরে এসেছ প্রতিদান যেমন কাজ করবে তেমন ফল পাবে প্রতিদান দেওয়া দিন এই অর্থে এসেছে বিভিন্ন অর্থে এসেছে কিন্তু দুইটার দিকে হলো পার্থক্য একটা তো ভিত্তির শুরু দুই প্রতীক প্রতীক হলো নামাজ রোজা হাত নামাজ নামাজ সওম ইত্যাদি ডাইরেক্ট মদত ওনারা বুঝতে চাচ্ছেন যে ইবাদতের পথে ইবাদত ট্রেনিং আর মূল হলো এখানে পার্থক্য কিন্তু খুব বেশি যুদ্ধের চাই না ব্যাখ্যাটা পরিষ্কার হলে আমাদের জন্য হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর মক্কা ছিলেন কত বছর 13 তেরো বছরের রাষ্ট্রের কোন আইন বাস্তবায়িত হয়েছিল সেখানে রাষ্ট্রের আইন কোনটা চুরি ডাকাতি আইন কিন্তু পূর্ণ অরম্ভ এমন বক্তব্যের পর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আওয়াজ উঠবে তাদের ঘনিষ্ঠ ভাবে বুঝে নিতে হবে আমি কারো প্রতিবাদ করার বক্তব্য করছি না বিষয়টা পরিচ্ছন্ন করার ঘনিষ্ঠ সংবিধানে নাই ঠিক আছে অন্য সরকার আসলে পুকুরি সংবিধানে প্রথমেই করবে সম্মানিত আপনাদের কোন দলের কথা বলছি না আমি কোন দলের শত্রু না কোন দলের কোন বন্ধু না আমি আল্লাহ আমি আল্লাহ সম্মানিত ধাত্রী সুধান তৃণমূলের ইসলামের ইতিহাসে কিন্তু বোধ আছে কিছু চিকন বুদ্ধি আছে আপনারা অনেক বুদ্ধিমান অনেক ইন্টেলেকচুয়াল অনেক বড় বড় সেমিনারে বক্তব্য রাখেন আপনাদের আমাদের বক্তব্য মানে আর যদি রাশেদ খান মেনন আহমদ শরীফরা মোহাম্মদ মাহমুদ লোকরা মিসকিন করে তারপরে ইউনিভার্সিটি বন্ধ করে দেয় তার চিকিৎসার জন্য পাঠিয়ে দেবে যাতে তিনি পয়সা 절대 아니고 Thank you. 入ってもこう ولكن يجب ان يكون هناك শুধুমাত্র এই সামনে সামনে কোথায় কোথায় এক খবর এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার পরে তার বসো না ওই পাশে আরো নাসরুদ্দিন আলমানি এটাকে আসান পর্যায়ে নিয়ে গেছেন যে হাদিসটি হলো যে অবস্থায় যুবককে দেখতেন বলতেন মা খান দিয়ে ওসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম امرنا رسول الله صلى الله عليه وسلم ان نوسع لكم في المجالس بكم في المجالس وان نفهم عنكم قلوبنا واهل الحديث এখান থেকে আহলুল হাদিস বিস্তারিত ব্যাখ্যার আমার অবকাশ নেই সাহাবাদে আহলে হাদিস কিনতেন কোরআনে হাদিস শব্দ চোদ্দবার এসেছে আহল শব্দ কয়েক দশজনবার এসেছে সব আহলে হাদিস বলতে যারা কোরআনের হাদিস মানে যারা হাদিসের হাদিস মানে বিভিন্ন বর্তুকের পর চোখ এসেছে তারাই হলেন আহলুল হাদিস আহলে হাদিস কোনো নতুন নাম নয় এটা অত্যন্ত পুরাতন নাম ইমাম আহমদ আহমদ شيئا إن لم يكونوا أصحاب الحديث فلا ندري من هم এরা যদি আগে হাদিস না হয় তাহলে আমার জানা নাই যে জান্নাতের এই নাজিবেরটা আর কারা হতে পারে মোহাম্মদ রাত্রি বললি ইমাম শাফি বলেছেন إذا رأيت رجلا من أصحاب الحديث فكأني رأيت النبي صلى الله عليه وسلم حجا ইমাম শাফি বলেছেন আমি যদি কোনো আগে হাদিসকে দেখি তাহলে মনে হয় যে আমি জীবন ইমাম শাহরি বলেছেন আগে আগে থেকে আওয়াজ ফেনুজুল ইসলাম আকাশে তারকা নক্ষত্র থেকে কমতল জল চলে চলে সমতা থেকে পথ ছেড়ে যায় পৃথিবীর থেকে ভাগ করে চলতে চায় উজ্জ্বল নক্ষত্র শুভ এই পৃথিবীতে আগে আগে ইমাম ইবনে তাইমিয়া বলেছেন মিনাল মা'রিফাতি লিকুল্লি মান লাহু খিতাবুন আন্না اهل الاسلام ك- فهم في اهل الاسلام كاهل الاسلام في اهل الملل আহলে হাদিস প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে তারা মানুষের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হলো মানাসের দিক থেকে তামাশের দিক থেকে রেজাসের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এবং তারা রাসূলের ক্ষেত্রে আর ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুরাগী এবং বিরাট এবং খাওয়া পুষ্টির থেকে তারা অনেক দূরে অন্যান্য জাতির মধ্যে যেরকম মিল্লাতের মধ্যে যেরকম ইসলাম ঠিক তেমন জামাতের মধ্যে রয়েছে তা বিহুদিন ভারে আমি এই গল্পের নাম নিচ্ছি এই জন্যই ধরে দিয়ে দ্বিতীয় ধরে তৃতীয় পথ ধরে চতুর্থ সম্মানিত ভাতৃমূল কথা আছে সেখানে আমি কথা বলার চেষ্টা করছি না এই ভ্রান্তের খালাস থেকে আপনাদের মুক্ত থাকতে হবে যে নাম দিয়ে যে যেখানে আজাদের ঢুকতে চান না কেন তাদেরকে বলে দিতে হবে আজাদের কেউ নিয়ে নয় আজাদের এই দল ভাবলে ভারত উপমহাদেশে কত শত কোটি উত্তর লেগেছেন আহলে সালেমরা লাখ শিক্ষিকা এবং খান সাহেব তিন শত লেগেছেন টাকা নেব দাম ভারতের মানুষ ধরে আহলের মধ্যে জামাল মুসলিম নাম নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করো আরেকজন আহলের বেরোপুরের মতো তাদের কথা গোয়া করে ফেলেছে বিদ্যা লাগে জ্ঞান লাগে সাহস লাগে হিম্মত লাগে আসলে পাওয়া লাগে সাংগঠনিক তৎপর লাগে কয়েকটা পয়সা দায়িত্ব করে আর কিছু ভ্রান্তি সৃষ্টি করে কয়েকজন ভাই কেমন নিরাপদ হতে কয়েকদিন ঘুরিয়ে দিতে উচ্চতার বৈশ্বিক হাত রয়েছে সঠিক পথ এবং পদ্ধতি না কেউ যদি সঠিক পথ পত্রিকার ব্যাপার জানতে চান আয়াতের ব্যাপার মানতে হবে আয়াতের যে হাত বিমুখ নয় যুগে যুগে যে হাত করে এসেছে আমি মহাদের নাম যে সম্পদ আমাদের লেফট আর বাংলাদেশের ছয় লক্ষ পাঁচ লক্ষ বিমান বাহিনী নৌ কয়টা চোখ যায় দিন রাত্রি এক ভাই গুল গুল করে আর যারা পারলো না একে পান না আমরা একে শব্দ একটা দিলে আপনি সিদ্ধান্ত পত্রে উত্তীর্ণ পত্রে একটা ঠিক রাত্রি না তুমি এই দেশে একটা বিজ্ঞপ্ত উঠে বলা মানুষের তো উঠে কমে ছেলেকে কমে একটা হানি থাকে আজাদি মালিক পারে না আর হানের যে ছেলেরা সুসংগ থেকে পাবে এই দেশে বিজ্ঞপ্তের পথে গেছে সেই আল্লাহ বিশ্বাস করেন খুশির খাদের মৃত্যু হয়েছেন ফতোয়া আপিল দরকার নেই এই নেতারা